রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরই বাণী নিয়ে মগফিরাতের পয়গাম নিয়ে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে এ মাসে রোজা রাখি বেজে বিনিময় দিবে প্রভু নিজের হাতে এ মাসে রোজা রাখি বেজে বিনিময় দিবে প্রভু নিজের হাতে এ মাসে রোজা রাখি বেজে বিনিময় দিবে প্রভু নিজের হাতে এর চেয়ে বড় নাই যে কিছু এর চেয়ে বড় পাওয়া নাই যে কিছু এর চেয়ে বড় পাওয়া নাই যে কিছু আমল করে বেজে এ মাস পে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে এ মাসে প্রভুর রহম ঝরে ক্ষমা চেয়ে নাও দু হাত তুলে এ মাসে প্রভুর রহম ঝরে ক্ষমা চেয়ে নাও দু হাত তুলে এ মাসে প্রভুর রহম ঝরে ক্ষমা চেয়ে নাও দু হাত তুলে হাজার মাসের চেয়ে এ মাস দামি হাজার মাসের চেয়ে এ মাস দামি হাজার মাসের চেয়ে এ মাস দামি আমল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে এ মাসে নাজিল হলো কোরআন আমলকারীদের দিতে প্রতিদান এ মাসে নাজিল হলো কোরআন আমলকারীদের দিতে প্রতিদান এ মাসে নাজিল হলো কোরআন আমলকারীদের দিতে প্রতিদান ধুয়ে মুছে পাপ করতে মোচন ধুয়ে মুছে পাপ করতে মোচন ধুয়ে মুছে পাপ করতে মোচন বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মকফিরাতের পয়গাম নিয়ে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে